আবদুল্লাহ রদিল্লাহ তালাহতে হতে বর্ণিত তিনি বলেন রাতে আমি নবী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে সালাত আদায় করলাম তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন যে আমি একটি মন্দ কাজের ইচ্ছা করেছিলাম আবু ওয়াইল রহমতুল্লা আলাহি বলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি ইচ্ছা করেছিলেন তিনি বললেন ইচ্ছে করেছিলাম বসে পড়ি এবং নবী সাল্লাহ আলাইস্লামের ইক্তিদা ছেড়ে দেই